ফোর ওয়ান সিক্স কানাডার জন্য zero one zero zero one আগে দিতে হবে তারপর four one six four one zero six five two আর সরাসরি হটলাইন নাম্বারে ফোন করতে পারেন one eight five five four one zero six five two two শুধু মণ্ডলী আপনারা জানেন যে আমরা আমাদের এই অনুষ্ঠান প্রতি শনিবার ক্যানাডার সময় রাত সাড়ে রাত দশটার সময় প্রচার করে থাকি সরাসরি এক ঘন্টার এই অনুষ্ঠান আজকের অনুষ্ঠানে আমাদের সাথে আছেন আমার বা পাশে আছেন জনাব শামসুদ্দিন আহমেদ সাহেব আমার সাথে আছেন জনাব আবদুল্লাহ সাহেব এবং আমার সামনে আরও উপবিষ্ট আছেন জনাব শামীম আহমেদ সাহেব আমাদের সাথে মন্ট্রিয়েল থেকে যোগ দিবেন জনাব তারেক আহমেদ আহমেদ তারেক মুবাসের সাহেব হুজুরের প্রতিনিধি হয়ে কানাডাতে দু সপ্তাহের সফরে যিনি এসছেন তিনি এবং আমাদের বাংলাদেশ কানাডার ইনচার্জ জনাব সাইফুল ইসলাম সাহেব এবং তৌহিদুল ইসলাম তপু সাহেব আমাদের সাথে টেকনিক্যাল সাপোর্ট করছেন আমাদের জনাব রিয়াজুর রহমান সাহেব এবং আরও আছেন দাউদ খালিদ মোহাম্মদ সাহেব মণ্ডলী আমরা আমাদের এই ইসলামের এই ইসলাম প্রচারের এই অনুষ্ঠান প্রথমেই আমরা যাচ্ছি নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের প্রাণপ্রিয় বর্তমান খলিফা হজরত মির্জা মসরুর আহমেদ সাহেব خلیفت ال مسیح الخ ایل تعالی بینا سرحیل اجیزر گتکالار فلاڈلفیا پردت جمبار کتبار چومبک اشٹوک انوبی بنگانواد پڑھے شنا سامنے لنڈن کے آسا جناب آمد طارے موباشر صاحب আমাদের প্রাণপ্রিয় ইমাম হজরত খলিফাতুল মসি আল খামেস এদুল্লাহ তালা বেনাসিল আজিজ গতকাল উনিশে অক্টোবর দু আঠারো যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে নবনির্মিত বাইতুল আফিয়াত মসজিদ থেকে জুমার খুব প্রদান করেন তাসাউ তাউজ এবং সুরা ফাতেহা পাঠের পর হুজুর আনবর আইদুল্লাহ তালা বিন আসলে আজিজ সুরা তবার আঠারো নম্বর আয়াতটি তেলাবাদ করেন آت ہلاما مسجد اللہ سی اللہ مسجدسمہ رکھنا پے جو اللہ مان آنے نماز قائم کرکات پردان کروکے بھیا کرنا اتے اچھی ارائی ہدایت پر لوک د হুজুর বলেন আল্লাহ তালা আমাদেরকে এই শহরে প্রথম মসজিদ নির্মাণের তৌফিক দিয়েছেন এবং আজ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হচ্ছে আলহামদুলিল্লাহ জাগতিক লোকেরা তাদের ভবন ইত্যাদি উদ্বোধনের সময় বিভিন্ন আয়োজন এবং আনন্দ উদযাপন করে থাকে কিন্তু আমরা মসজিদ উদ্বোধনের সময় সর্বদা খোদার সন্তুষ্টি অর্জনকে দৃষ্টিতে রাখি প্রাধান্য দেই কেননা আল্লাহর মসজিদ হচ্ছে কেননা মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর আল্লাহ তালার সন্তুষ্টি লাভের জন্য তার নির্দেশাবলী পালন করা একান্ত আবশ্যক তার নির্দেশাবলীর মাঝে অন্যতম নির্দেশ হল যথাযথভাবে খোদার প্রতি ইমান রাখা এবং তার ইবাদত করা মসজিদ কোনোভাবেই লোক দেখানোর জন্য নয় বরং নিষ্ঠা ও আন্তরিকতা আর খোদার সন্তুষ্টির জন্য নির্মাণ করা আবশ্যক আর মসজিদ নির্মাণের জন্য যে আর্থিক কোরবানি করা হয় তাও যেন খোদার সন্তুষ্টির জন্যই করা হয় কোনোভাবেই লোক দেখানো যেন এর লক্ষ্য বা উদ্দেশ্য না হয় এটি আমাদের সর্বদা মনে রাখতে হবে হুজুর বলেন খোদবার শুরুতে আমি যে আয়াত পাঠ করেছি তা তা থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে মসজিদ নির্মাণকারীদের অন্যতম দায়িত্ব হলো মসজিদ আবাদ রাখার ক্ষেত্রে সদা যত্নবান থাকা নামাজ কায়েম করার ক্ষেত্রে সদা তৎপর থাকা খোদার নির্দেশ অনুসারে যথাযথভাবে ইবাদত করা শুধুমাত্র লোক দেখানো বা লৌকিকতার বসে নামাজ পড়ার মাধ্যমে নামাজ কায়েম হতে পারে না নামাজ কায়েম করার জন্য যেসব শর্ত রয়েছে তা দৃষ্টিগোচর রেখে খোদাভীতির চেতনায় সমৃদ্ধ হয়ে আর খোদার প্রতি পুরো মনোযোগ নিবদ্ধ করে এবাদত করলে পরেই সত্যিকার অর্থে নামাজ কায়েম করা সম্ভব হজুর বলেন বাস্তবে আমরা কি দেখি প্রথমত নামাজ পড়ার প্রতিই মানুষের মনোযোগ নেই আর পড়লেও তা শুধুমাত্র লোকাচার হিসেবেই পড়ে নামাজের প্রতি তাদের কোনো আগ্রহ নেই মনোযোগ নেই আমাদেরকে আত্মবিশ্লেষণ করে দেখতে হবে আমাদের প্রত্যেক আহমদিকে আত্মবিশ্লেষণ করে দেখতে হবে আমরা কি সত্যিকার অর্থেই খোদার প্রাপ্য অধিকার প্রদান করে নামাজ পড়ছি যদি না পড়ে থাকি তাহলে এদিকে মনোযোগ নিবদ্ধ করা একান্ত আবশ্যক হুজুর বলেন এরপর এই আয়াতে আল্লাহ তালা জাকাত প্রদানের বিষয়টি উল্লেখ করেছেন আল্লাহর প্রাপ্য অধিকার প্রদানের পাশাপাশি বান্দার প্রাপ্য প্রদানের নিমিত্তে জাকাত দেওয়া বা আর্থিক কোরবানি করা মুমিনের জন্য একান্ত আবশ্যক আয়াতের পরের অংশে আল্লাহ তালা বলেছেন মুমিনরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না তাদের হৃদয়ে সদা এই ভয় জাগরুক থাকে যে আমাদের কর্মের কারণে কোথাও আবার খোদাতলা অসন্তুষ্ট না হন আর তার ভালোবাসা ও স্নেহ থেকে যেন আমরা আবার বঞ্চিত না হয়ে যাই আর যারা সত্যিকার অর্থে খোদাকে ভয় করে তারাই মূলত সফল কাম হয় হুজুর বলেন মসজিদ নির্মাণ করার পর আমাদের দায়িত্ব কোনোভাবেই শেষ হয়ে যায় না বরং আমাদের দায়িত্ব আরও বহুগুণ বেড়ে যায় কারণ মানুষ এই মসজিদের পাশাপাশি আমাদেরকেও দেখবে আমাদের প্রতিবেশীরা আমাদেরকে দেখবে যে এই মসজিদে কারা আসছে তাদের আচার ব্যবহার কি তাদের কার্যক্রম কি তারা কি বলে আর কি করে কাজেই আমাদের প্রতি মানুষের দৃষ্টি আরও বেড়ে যাবে এর ফলে আমাদের দায়িত্ব অনেক বেড়ে যাবে হুজুর বলেন বলা হয় যে এই শহর অর্থাৎ ফিলাডেলফিয়াতে সাতচল্লিশটি মতো নামাজ সেন্টার রয়েছে কিন্তু কোনো মসজিদ ইতিপূর্বে ছিল না এখন আপনারা আল্লাহ তালার অশেষ কৃপায় মসজিদ নির্মাণের সৌভাগ্য লাভ করেছেন এটি শুধু এই জন্য নয় যে আমরা একটি সুরম্য মসজিদ নির্মাণ করেছি বা সুরম্য একটি করেছি বরং ইসলামের সত্যিকার ও শান্তিপ্রিয় শিক্ষা কি তা যেন মানুষ জানতে পারে এই মসজিদ থেকে এটি আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হওয়া উচিত এই মসজিদ নির্মাণের ফলে আমাদের প্রতি মানুষের দৃষ্টি আরও বেশি নিবদ্ধ হবে মানুষ ইসলাম ও আহমদিয়াত সম্পর্কে আরও বেশি জানতে আগ্রহ কেন্দ্র করে আমাদের তবলিগি কার্যক্রম আরও গতিশীল করতে হবে এবং আরও গতিশীল হবে হুজুর বলেন এই মসজিদ নির্মাণে একাশি লক্ষ মার্কিন ডলার ব্যয় হয়েছে এত অর্থ খরচের উদ্দেশ্য তখনই সফল হবে যখন আমরা এই মসজিদকে আবাদ করব আর দূর দূরান্তে বসবাসকারী আহমদিরাও এই মসজিদে এসে নামাজ পড়বে এছাড়া যারা এর নিকটে বসবাস করেন তারা যেন নিয়মিত পাঁচ বেলার নামাজ এই মসজিদে এসে পড়েন এবং মসজিদ আবার আবাদ রাখার ক্ষেত্রে সর্বাত্মক চেষ্টা করেন হজরত মাসিহে মাউদ আলহি সালাতাম মসজিদ নির্মাণের উদ্দেশ্য ও গুরুত্ব বর্ণনা করে বলেন যদি কোনো এলাকায় ইসলামের সত্যিকার শিক্ষা ও প্রকৃত বাণী পৌঁছাতে চাও তাহলে সেখানে মসজিদ নির্মাণ করো এখন আমাদের জামাতের অনেক মসজিদের প্রয়োজন মসজিদ খোদার গৃহ হয়ে থাকে যে গ্রামে বা শহরে আমাদের জামাতের মসজিদ নির্মাণ করা হবে মনে করবে সেখানে জামাতের ভিত্তি রচিত হয়ে গেছে যদি এমন কোনো গ্রাম বা শহর যেখানে মুসলমানের সংখ্যা নিতান্তই কম বা একেবারেই নেই সেখানে যদি ইসলামের প্রচার ও প্রসার ঘটাতে চাও তাহলে সেখানে একটি মসজিদ নির্মাণ করা প্রয়োজন তাহলে খোদা স্বয়ং মুসলমানদের সেখানে টেনে আনবেন কিন্তু শর্ত হলো মসজিদ নির্মাণের ক্ষেত্রে নিষ্ঠা ও আন্তরিক সংকল্প থাকা চাই আর শুধুমাত্র আল্লাহ তালার খাতিরেই মসজিদ নির্মাণ করতে হবে হজর বলেন প্রবৃত্তির তাড়না লৌকিকতা বা কোনো অনিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য মসজিদ নির্মাণ করা না হয় তবেই আল্লাহ তোমাদের এই মসজিদে বরকত দান করবেন খোদবার শেষ দিকে হুজুর মসজিদের কিছু পরিসংখ্যান তুলে ধরে বলেন দু সনে মসজিদের জন্য এখানে চার একর জমি ক্রয় করা হয় এবং দু সনে এখানে মসজিদ নির্মাণের কাজ আরম্ভ হয় বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হয় এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে তিনতলা ভবনের এই মসজিদের মোট আয়তন একুশ হাজার চারশো বর্গফুট এর মধ্যে পাঁচ হাজার বর্গফুট হল নামাজের স্থান মোট সাতশত মুসল্লি এতে নামাজ পড়তে পারবে বেসমেন্টও রয়েছে রান্নাঘর মুরব্বি কোয়ার্টার ছাড়াও বিভিন্ন অফিস ও ছয় হাজার বর্গফুটের একটি প্রশস্ত হলঘর রয়েছে এই মসজিদ কমপ্লেক্সে যাতে কমপক্ষে সাতশো জন মানুষের বসার সংকুলন হবে বড় বড় অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হবে এটি একটি মাল্টিপারপাস হল এতে জিম এবং খেলাধুলা ছাড়াও বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হবে ছিয়াশিটি গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে এর পার্কিং প্লটে এই মসজিদ নির্মাণে যারা আর্থিক কোরবানি করেছেন আল্লাহ তালা তাদের ধন সম্পদ ও জনবলে প্রভূত বরক দিন হজুর বলেন আল্লাহ তালা আপনাদেরকে এই মসজিদ নির্মাণের মূল উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নের সর্বাত্মক শক্তি দান করুন আর এই মসজিদ অত্রাঞ্চলে ইসলামের সত্যিকার বাণী প্রচারের ক্ষেত্রে মাইল ফলক প্রমাণিত হোক আমি এ দোয়াই করি প্রিয় শ্রোতা বন্ধুরা হুজুরের খোদবা সরাসরি সম্পূর্ণ শোনার কখনোই কোনো বিকল্প নেই আমরা সময়ের দিকে লক্ষ্য রেখে সারমর্ম উপস্থাপন করছি মাত্র আপনারা হুজুরের পুরো খোদবাটি শুনতে পাবেন আমাদের এই রেডিওতে অর্থাৎ ভয়েস অব ইসলাম বাংলায় এবং আমাদের official website W W W dot Ahmadiyya Bangla dot ওআরজিতে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরাকাতহ ধন্যবাদ জনাব আহমেদ তারেক মুবাসির সাহেব আপনারা সুধিমণ্ডলী আপনারা এতক্ষণ শুনলেন লন্ডন থেকে হুজুরের প্রতিনিধি হয়ে আসা ক্যানাডাতে জনাব আহমেদ তারেক মুবাসির সাহেবের কাছে গতকাল হুজুরের প্রদত্ত জুম্মার খুদ্বার বাংলা চুম্বক অংশটুকুর অনুবাদ সুধীমণ্ডলী আমরা এই অনুষ্ঠান প্রচার করি আমরা এই অনুষ্ঠান প্রচার করি ইসলামের প্রচারের জন্য আপনারা জানেন এতদিন আপনারা সুপরিচিত হয়ে গেছেন কেননা বিশ্বের প্রায় ছিষট্টিটি পঁয়ষট্টিটি দেশে আমাদের শ্রোতারা রয়েছেন বাংলা ভাষাভাষী সহ অন্যরাও আছেন তো গতকাল ইসলামের খলিফা ইসলামের প্রাণশক্তির কথা বলেছেন তার খুদ্বায় অর্থাৎ নামাজের কথা নামাজ যদি একটি আমরা যদি ইসলাম একটা আধ্যাত্মিক অবয়ব ধরি নামাজ তার রক্ত সঞ্চালক বা রক্ত সঞ্চালনের কাজ করে আধ্যাত্মিক জীবনের আর কোরআন শরীফ প্রত্যেক দিন পড়া এবং কোরআন শরীফটা আমার আমার ব্যক্তিগত ইয়েতে ব্রেনের কাজ করে আমরা এখন প্রতিদিন একজন মুসলমানের একজন আহমদি মুসলমানের বিশেষ করে প্রতিদিন কোরআন শরীফ তিলাবাত করার যে গুরুত্ব আমাদের জীবনে রয়েছে তার উপর সামান্য বক্তব্য রাখবেন জনাব মুহাম্মদ আবদুল্লাহ সাহেব জনাব মোহাম্মদ আবদুল্লাহ সাহেব পবিত্র কোরআন তেলাওয়াতে প্রতিদিন পবিত্র কোরআন তেলাওয়াতের গুরুত্ব আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত আজ আমি আপনাদের সামনে কোরআন তেলাওয়াতের উপর কিছু উদ্ধৃতি পেশ করব সুধী শ্রোতাবৃন্দ আপনারা জানেন হুদাতালা সুরা মুজাম্মেলের পাঁচ নম্বর আয়াতে বলছেন এবং তরতিব সহকারে সুললিত কণ্ঠে কোরআন আবৃত্তি করো অর্থাৎ ধীরে এবং বুঝে কোরআন পড়া আমাদের কর্তব্য হাদিস শরীফে আমরা দেখি সেই ব্যক্তি উত্তম যে কোরআন শেখে এবং অন্যকে শিক্ষাদান করে এ যুগের ইমাম এবং মাহদি মসি হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ান আলাইসাল্লাম বলেন কোরআন পাঠ করার সত্য উদ্দেশ্য হল সঠিক সত্য জানা জ্ঞান অর্জন করা এবং নিজেকে আধ্যাত্মিকভাবে পরিবর্তন করা মাননীয় শ্রোতাবৃন্দ প্রতিদিন কোরআন তেলাওয়াত করার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি ছোটবেলাতে কোরআন করিম খতম করা বা পাঠ শেষ করা নিয়ে আমাদের প্রাণপ্রিয় খলিফা হজরত মির্জা মসরুর আহমদ আয়দুল্লাহ তালা বেনাসরিল আজিজ তাঁর খুদ্া জুমা ষোলো ডিসেম্বর দু এগারোতে বলেন কোনো কোনো মায়েরা চার পাঁচ বছরের সন্তানদের কোরআন করিম খতম করিয়ে দেন নিঃসন্দেহে এটি বড় শ্রমসাধ্য একটি কাজ তবে যেমনটি কিনা আমি বলেছি স্থায়ীভাবে কোরআন পাঠে অভ্যস্ত রাখা সমধিক গুরুত্বপূর্ণ একটি কাজ সম্প্রতি এক ভদ্রমহিলার পত্র পেয়েছি যাতে তিনি আমার মায়ের কথা লিখেছেন তিনি লিখেছেন একটি বিষয় যা তিনি হুজুরের মা আমাকে বলেছেন আর যে কারণে আজ পর্যন্ত আমি তার নিকট কৃতজ্ঞ তা হলো একবার আমি আমার ছেলে বা মেয়েকে নিয়ে তার কাছে যাই যে কোরআন খতম দিয়েছিল আমি বড় গর্বের সাথে তাকে অবহিত করি যে এ শিশুটি ছয় বছর বয়সে কোরআন পাঠ শেষ করেছে বা খতম দিয়েছে তিনি বলেন পাঁচ বা ছয় বছরে বয়সে কোরআন করিম পাঠ শেষ করা বা কোরআন খতম করা বড় কোনো বিষয় নয় তুমি আমাকে বলো তুমি সন্তানের হৃদয়ে কোরআনের প্রতি কি পরিমাণ ভালোবাসা সৃষ্টি করেছ সুতরাং প্রকৃত কথা হলো কোরআন করিম পড়ানোর পাশাপাশি কোরআন করিমের প্রতি ভালোবাসা সৃষ্টি করা আর তখনই সন্তানের মাঝে পড়ার আগ্রহ ও সৃষ্টি হবে আমরা যে যুগ অতিবাহিত করছি সে যুগে যেখানে ছেলেমেয়েদের জন্য টিভি ইন্টারনেট ও বিভিন্ন আকর্ষণীয় বই পুস্তকাদি রয়েছে সেখানে এ সকল বিনোদনের মাঝে বালক বালিকাদের প্রভাতে নিজ উদ্যোগে নিয়মিত তেলাওয়াত করা ও কোরআন পড়া তাদের হৃদয়ে কোরআন করিমের গুরুত্বকে বৃদ্ধি করিবে হজরত মসিমদ আলাহ ইসলাম এদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন এ যুগে যখন বিভিন্ন ধরনের আকর্ষণের উপকরণ রয়েছে বিভিন্ন ধরনের বিনোদনমূলক বই পুস্তক রয়েছে বিভিন্ন প্রকার জ্ঞান বিজ্ঞানের উন্মেষ ঘটছে তাই কোরআন করিম পড়ার গুরুত্ব আরও বেড়ে যায় আর আমাদের এদিকে দৃষ্টি দেওয়া উচিত সুতরাং এটি পাঠ ও তেলাওতের প্রতি অনেক বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন পিতামাতা যদি যদি কোরআন করিম পাঠ এবং এতে চিন্তাভাবনা ও প্রণিধানের অভ্যাস গড়ে তোলেন তাহলেই সন্তানদের মাঝে ও কোরআন করিমের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে একে পড়ার প্রতি অতি অধিক মনোযোগী হবে প্রতিটি ঘর থেকে যদি ফজরের নামাজের পর বা শীতের মৌসুমে দেরিতে নামাজ হওয়ার কারণে তাড়াতাড়ি কাজে যাওয়ার ক্ষেত্রে নামাজের পূর্বে রীতিমতো কোরআন তেলাওয়াত হয় সেই বাড়ি কোরআন করিমের কল্যাণে ভরে যাবে আর ছেলে মেয়েদের এর প্রতি মনোযোগ থাকবে ছেলেমেয়েরা সেই সব পুণ্যে অভ্যস্ত হবে যা একজন মমিনের মাঝে থাকা উচিত আর বড় হওয়ার পাশাপাশি তাদের হৃদয়ে ক্রমাগতভাবে কোরআন করিমের প্রতি সম্মান ও ভালোবাসা বৃদ্ধি পেতে থাকবে গভীর মনোযোগের সাথে প্রতিনিয়ত কোরআন করিম পাঠ করলে আমাদের সবাই প্রত্যক্ষ করবে বাড়িতে যেন যেখানে আল্লাহ তালার খাতিরে স্বামী স্ত্রীর মাঝে প্রেম ও প্রীতি ও ভালোবাসাপূর্ণ সম্পর্ক দৃঢ় হবে সেখানে ছেলেমেয়েরাও জামাতের জন্য কল্যাণকর ব্যক্তিত্বে পরিণত হবে আর তাদের তর্বীয়তও ভালোভাবে সম্পন্ন হবে এ বিষয়টিকে একজন আহমদীর জীবনের অঙ্গ ও অংশ করে নেওয়ার জন্য সর্বোচ্চ মনোযোগ দেওয়া ও চেষ্টা করা উচিত ধন্যবাদ জনাব মোহাম্মদ আবদুল্লাহ সাহেব আমরা এতক্ষণ আপনার কাছ থেকে অত্যন্ত মূল্যবান একটি বক্তব্য শুনলাম সুধীমণ্ডলী আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বা voice of Islam radio Bangla radio একশো পয়েন্ট একশো পয়েন্ট সেভেন একশো পয়েন্ট সাত এফ এম তরঙ্গে এবং সরাসরি বিশ্বব্যাপী ইন্টারনেটে আপনারা দেখতে পাচ্ছেন W W W dot voice of Islam Bangla dot com এই ঠিকানাতে শ্রোতামণ্ডলী সুপ্রিয় শ্রোতামণ্ডলী আপনাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে আমরাও খুব অনুপ্রাণিত হব আপনাদের প্রশ্ন পেয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে আমাদের অনুষ্ঠানের মাঝখানে আপনারা আমাদেরকে কল করতে ভুলবেন না আমাদের নাম্বার হচ্ছে four one six four one zero six five two two এবং সরাসরি hotline one eight five five four one zero six five two two সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আমরা এখন আমাদের সাথে উপবিষ্ট আছেন জনাব শামীম আহমেদ সাহেব আমাদের নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের খলিফার সাথে মুলাকাত করার যে অভিজ্ঞতা এবং এই মুলাকাত করলে যে নিজের প্রাণের মধ্যে একটা অভূতপূর্ব পরিবর্তন আধ্যাত্মিক পরিবর্তন আসে সেই ব্যাপারে কিছু বলার জন্য আমি অনুরোধ করব তার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে জনাব শামীম আহমেদ সাহেবের কাছে ধন্যবাদ জনাব মোহাম্মদ তপু আহমদ সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শ্রোতাবিন্দু আমি আমাদের প্রিয় খলিফা ওনার সাথে সাক্ষাৎকারের যে অভিজ্ঞতা এর আগে আমি দুটি অন্য দুটি কথা বলতে চাই আমার জন্ম আহমদিয়া মুসলিম পরিবারে সিলেট বৃহত্তর সিলেট জেলার নবীগঞ্জে আমার ছোটোবেলা আমার স্কুল জীবন কলেজ জীবন কেটেছে সিলেট শহরেই উনিশশো ছিয়াত্তর থেকে উনিশশো বিরানব্বই পর্যন্ত আমি সিলেট শহরেই ছিলাম আমি কানাডাতে আসি উনিশশো তিরানব্বই সালে এগারোই নভেম্বর সিলেটে থাকা অবস্থায় আমি আমরা একমাত্র আহমদি ছিলাম পরিবার যে কারণে সিলেটে আমরা আমাদের আহমদিয়া জামাত আমাদের যে দৈনন্দিন ধর্ম পালনের যে অভিজ্ঞতা এটা আমাদের খুবই কম হয়েছে আমি একটা কথা বলতে চাই যে আমাদের সিলেটের মানুষ যারা খুবই ধর্মপ্রিয় তারা ধর্মপ্রাণ কিন্তু ওনারা পীর আউলিয়া এবং মোল্লা মৌলবীদের শেখানো ধর্মের উপরে নির্ভর তো যার কারণে আমি কানাডা আসার পরেই আমার ধর্মের স্বাধীনতা পেয়েছি এবং আল্লাহর রহমতে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া স্বাধীনভাবে ধর্ম পালন করার সুযোগ পেয়েছি এবং আহমদিয়া মুসলিম কমিউনিটির খুব কাছে থেকে সত্যিকার অর্থে ধর্মকে বোঝার এবং শেখার সুযোগ হয়েছে এবং অমুসলিম ভাইদের মধ্যে আহমদিয়া জামাতের দাওয়াত পৌঁছানোর সুযোগ পেয়েছি আমাদের প্রিয় খলিফার মাধ্যমে ইসলামের সঠিক শিক্ষা গ্রহণ করে নিজের আখলাকের পরিবর্তনের মাধ্যমে ইসলামের এই কঠিন সময়ে যেখানে ভিন্ন ধর্মীয় মতবাদের ভিন্ন ধর্মাবলম্বী মানুষের যারা মুসলমানদেরকে ঘৃণার চোখে দেখে সেখানে আমি আল্লাহ তালার অশেষ রহমতে নিজেকে আহমদী মুসলিম পরিচয় দিতে গর্ববোধ করি আমি মনে করি কানাডা সরকারের ধর্মনিরপেক্ষ নীতির কারণেই এটা সম্ভব হয়েছে কানাডার এই উদার ধর্মনিরপেক্ষ নীতিতে মুগ্ধ হয়ে আমাদের চতুর্থ খলিফা মির্জা তাহের আহমদ রাহমউল্লাহ উনি বলেছিলেন যে আমি দোয়া করি দুনিয়ার প্রত্যেকটা দেশ যেন কানাডার মতো হয় আর কানাডা যেন একটা দুনিয়া হয়ে যায় আমাদের প্রিয় খলিফার এই দুয়ার বরকতে আজ কানাডা পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ একটি দেশ আমি আল্লাহ তালার কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই যে আল্লাহ তালা আমাকে এই দেশে আসার এবং এই দেশের নাগরিক হওয়ার তৌফিক অর্জন করতে তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় হুজুর খলিফাতুল মসির রাবে মির্জা তাহের আহমদ রাহেমউল্লাহ ওনার সাথে আমার প্রথম সাক্ষাৎকার হয় উনিশশো সালে আমি মসজিদে নামাজ পড়তে হুজুর যখন আসলেন এয়ারপোর্ট থেকে সরাসরি এসেই আমাদের মসজিদে আমরা দুই দুপাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলাম হুজুর আমাদের সাথে মিললেন তারপর সরাসরি মসজিদে আসলেন তখন অ্যারাবিক কমিউনিটি এবং সোমালিয়ান কমিউনিটি ওনারা হুজুরের সামনে প্রশ্ন করার জন্য ওনার কথা শোনার জন্য তারা বসেছিলেন হুজুর ওনাদের সাথে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে ওনাদের কথা শুনলেন প্রশ্ন শুনলেন উত্তর দিলেন তারপরে নামাজ হলো নামাজের সময় হুজুর প্রথম দুই সারির লোকদের সাথে হাত মেলালেন আমার সৌভাগ্য হয়েছিল আমি হুজুরের হাত ধরে বসেছিলাম আমি বলছিলাম আমি শুধু এই কথাটি বলতে পারছিলাম যে হুজুর আমি বাংলাদেশ থেকে এসেছি হুজুর আমাকে বলছিলেন যে কেমন আছো তুমি তো বাংলায় এই কথা ওনার মুখে শোনার পর আমি আমাকে এত সৌভাগ্যবান মনে করেছিলাম প্রথম সাক্ষাৎকারে আমি মনে করেছিলাম যেন আমি ক্ষুধার নূর দেখতে পেয়েছি আল্লাহ তালা আমাদের মধ্যে আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ যে আমাদের মধ্যে এই খেলাপথ প্রতিষ্ঠিত করেছেন আর আমি এই খেলাপথের অংশীদার হয়ে ওই খলিফার হাত ধরে আমি কিছুক্ষণ ছিলাম হুজুরের সাথে আবার আমার দেখা হয় একান্ত সাক্ষাৎকার হয় উনিশশো ছিয়ানব্বই সনে হুজুরের অফিসে আমরা যখন ঢুকলাম আমাদের ফ্যামিলির সবাই হুজুর আমাদেরকে বসতে বললেন আমাদের কথা শুনলেন আমরা কে কীভাবে আছি কেমন আছি জিজ্ঞাসা করলেন অনেক কথা হলো তারপর হুজুরের সাথে ছবি তুললাম আমার এই অভিজ্ঞতার কথা আমি জীবনে কখনো বলতে পারবো না আমার এখনও চোখের মধ্যে ভাসে যে আমি হুজুরের সাথে এমন সামনে হুজুরের কথা মনে হলে আমার মনে হয় যেন আমি হুজুরের সামনে বসে আছি আমাদের প্রিয় ইমাম বর্তমান খলিফা হজরত মির্জা মশুর আহমদ আহেদ আল্লাহ তালা বেনসিল আজিজ ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে কিন্তু একান্ত কোনো মোলাকাত হয়নি প্রথম সাক্ষাৎ হয় হজুরের সাথে আমার দু সনে হজুর যখন আসলেন আমরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছি হাজার হাজার আহমদি মুসলমান সবাই একসাথে দেখা করবে আমার দুই মিনিটের জন্য আমার ওনার সাথে সাক্ষাৎ করার সময় হয়েছিল অনেক কথা তৈরি করে রেখেছিলাম মনে যে কি বলবো হুজুরের কাছে এই কথা বলবো ওই কথা বলবো যখন আমার হুজুরের সাথে ভিতরে ঢুকলাম হুজুরের সাথে হাত ধরে হুজুরের চেহারার দিকে আমি তাকিয়ে থাকলাম মানুষ কেমন করে এত সুন্দর হয় যেন ক্ষুধার নোর ছড়িয়ে পড়ছিল আমি এখনও যদি হুজুরের আওয়াজ শুনি হুজুরের খুদ্া শুনি আমার চোখে শুধু ওই চেহারাই পাশে আল্লাহ তালার কাছে আমি অনেক কৃতজ্ঞ আল্লাহ তালা আমাকে এই ইসলামের এই খেলাপথে রজ্জু ধরার তফিক দিয়েছেন এবং প্রতিদিন আমরা হুজুরের নসিহত শুনে আমাদেরকে আমাদের মধ্যে নেক আমল তৈরি করার যে সৌভাগ্য অর্জন করতে পারছি হুজুরের খোদবা শুনে আমাদেরকে আমরা আধ্যাত্মিকভাবে তৈরি করতে পারছি আমাদের ক্ষুদার নৈকট্য লাভের যে প্রচেষ্টা এটা সহজ হয়ে যায় যখন আমরা হুজুরের কথা শুনি আমাদের নিজেদের মধ্যে আত্মশুদ্ধি আসে তো আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ এবং সব আহমদী ভাই বোনদের কাছে আমি অনুরোধ করব আপনারা প্রতিদিন হুজুরের খুদ্া শুনুন এবং হুজুরের কাছে চিঠি লিখুন আমরা আরেকটা সৌভাগ্য যে আমরা যখন হুজুরের কাছে চিঠি লিখি হুজুর আমাদের চিঠির জবাব দেন প্রত্যেকটা চিঠির জবাব হয় তো আল্লাহ তালার কাছে আমি দোয়া চেয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ জনাব স্বামী মাহমেদ সাহেব সত্যি আপনি নিজে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন এবং সেই সাথে আপনার কথা শুনে আমরাও আমার শ্রোতা বিন্দুসহ আমার বিশ্বাস সবাই আবেগ আবেগ আপ্লুত হয়ে পড়েছি <clears throat> সুধীমণ্ডলী আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে আমরা খলিফা সাহেবের সাথে সাক্ষাৎকের এত মূল্য এবং আমরা এত বেশি গুরুত্ব এবং এত বেশি আবেগপ্রবণ হয়ে যাই এটা কারণ কি এটা কারণ আপনারা যদি আহমদি হন তাহলেই বুঝবেন আদারওয়াইজ বোঝানো সম্ভব না যে আমাদের প্রাণের মধ্যে কি আছে আমাদের আমরা কত সৌভাগ্যশীল মনে করি নিজেদেরকে যে আমাদের সাথে আমাদের আহমদিয়া জামাতের খলিফা আছেন আমরা ওনার ছায়াতলে আছি যাই হোক সুধিমণ্ডলী আমরা কিছুক্ষণ পর ব্রেকে যাব ব্রেকে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলি যে আমাদেরকে যদি আপনারা প্রশ্ন করতে চান আমরা অনুপ্রাণিত হব এবং আপনাদেরও হয়তো কিছুটা জ্ঞানের পরিধি বাড়বে ইসলাম সম্পর্কে আহমদিয়াত সম্পর্কে তাহলে আমাদেরকে ফোন করার নাম্বার হচ্ছে four one six four one zero six five two two এই নাম্বারটা তারা যারা ক্যানাডাতে আছেন যারা ক্যানাডার বাইরে আছেন জাস্ট একটা ক্যানাডার দেশীয় কোড ওয়ান লাগিয়ে নেবেন তাহলেই হবে আর হট নাম্বার লাইনে ফোন করতে চাইলে one eight five five four one zero six five two two সিধুমণ্ডলী আমরা সামান্য কিছুক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি বিরতির পর আবার আপনাদের সাথে ফিরে আপনাদের কাছে ফিরে আসব সেই পর্যন্ত ভালো থাকুন এবং বিরতি খুব স্বল্প বিরতি নিব ধন্যবাদ কে এলো ওই ভুবন মাঝে বিশ্ববাসীর রং পরাতে তৌহিদের ওই রঙের সাজি সবার হাতে বিলিয়ে দিতে কে এলো ওই ভুবন মাঝে বিশ্ববাসীর রং পরাতে তহিদের ওই রঙের সাজি সবার হাতে বিলিয়ে দিতে হচ্ছে রঙিন গগন ভুবন ঘর দরজা আর বাতায়ন হচ্ছে রঙিন গগন ভুবন ঘর দরজা আর বাতায়ন আকাশ বাতাস চন্দ্র সূর্য অরণ্য বনার গ্রহতে ছড়াচ্ছে রং রং পাগলা চারিদিকে রঙের খেলা মানব দানব হচ্ছে রঙিন ফেরেস্তা সব আসমানেতে কে লই ভুবন মাঝে বিশ্ববাসীর রং পরাতে তহিদের ওই রঙের সাজি সবার হাতে বিলিয়ে দিতে উঠ আমরা আবার ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে আপনাদের কাছে আমাদের অনুষ্ঠান মালার ডালি নিয়ে আমরা ছোট একটি কথা বলি না বললে আমার আমার লোভ সংবরণ করতে পারছি না আমাদের এই আহমদিয়া জামাতের প্রাণপ্রিয় প্রতিষ্ঠাতা ইমাম হজরত ইমাম মাহেদি আল্লাহ সাল্লাতুয়াসাল্লাম ওনার কাছে আল্লাহ তালার ওয়াদা আছে যে আমি তোমার প্রচারকে দুনিয়ার প্রান্তে প্রান্তে পৌঁছে দেব আমরা আজকে যারা এই রেডিও অনুষ্ঠান শুনছি এবং আমরা গুটি কয়েক লোক যারা এই রেডিও অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করছি এটার পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের এই পরিশ্রমের পর একটাই কথা বারবার মনে আসে হয়তো আমরা সেই ভবিষ্যৎবাণীর একটা সৌভাগ্যবান অংশীদারি হয়ে গেলাম এবং সেই দিকেই হয়তো আমরা অগ্রসর হচ্ছি আপনাদের সামনে এখন হুজুর আহমদি হওয়ার সৌভাগ্য লাভ করেছেন এমন একজন প্রচণ্ড বৈরী পরিবেশে তার পরিবারের মধ্যে প্রচণ্ড বিরোধিতা তারপরেও তিনি আহমদিয়াতের আহমদি হয়েছেন সেই অভিজ্ঞতাটা তার জীবনের যে সেই কষ্টকর অভিজ্ঞতা এবং আনন্দময় অনুভূতি আমি আবার বলছি কষ্টকর অভিজ্ঞতা এবং আনন্দময় অনুভূতি সেই বিষয়ে আমাদেরকে তার ব্যক্তিগত অনুভূতি জানাবেন জনাব তৌহিদুল ইসলাম সাহেব তপু আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত সর্বপ্রথম রেডিও আহমদিয়া বাংলাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার আমদের গ্রহণের ব্যাপারে কিছু কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আল্লাহ তালার অপার অনুগ্রহে আমি আহমদিয়া মুসলিম জামাতে অন্তর্ভুক্ত হয়েছি আজ থেকে প্রায় বিশ বছর আগে অযাচিত করুণাময় খোদা যেন তার অপার অনুগ্রহে আমার যাওয়ার আগে আমাকে আহমদিয়াত উপহার দিয়েছেন ছোটোবেলা থেকে আমার আব্বা আম্মা আমাদেরকে পাঁচ নামাজ অনিয়মিত কোরআন প্রণে পড়ানো অভ্যস্ত করিয়েছেন আমারও ধর্মের ব্যাপারে বেশ আগ্রহ ছিল কিন্তু মুসলমানদের মধ্যে দলাদলি মৌলবীদের অসংলগ্ন অযৌক্তিক কথাবার্তা এগুলো আমাকে খুবই পীড়া দিত এবং কনফিউশন তৈরি করত আমি তখন দশম শ্রেণীতে পড়ি এসএসসি চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি এ সময় আমার বোনের বিএড ডিগ্রির ফাইনাল পরীক্ষা হচ্ছিল বক্সিবাজার বদরুন্নেসা কলেজে যা যা বাংলাদেশে আহমদে জামাতের কেন্দ্রের পাশে অবস্থিত আমার বড় ভাই জনাব সাইফুল ইসলাম সাহেব আমার বোনকে মিরপুর থেকে বদ্রীনাথ কলেজ নিয়ে যেতেন এবং পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তাকে ওখানে অপেক্ষা করতে হতো এ সময় তিনি হাঁটাহাঁটি করেন এবং এখন জামাত আহমদিয়ার যে সেন্টার সেখানে ওয়ালে যে সাইন লেখা ছিল হয়তো ইমাম মাহাদি আলহিসাল্লাম আবির্ভূত হয়েছেন বিস্তারিত জানতে হলে ভিতরে প্রবেশ করুন তো এটা দেখে কৌতূহলী হয়ে তিনি ভিতরে যান সেখানে তবলিগ সেন্টার ছিল মুরবি মলম ছিলেন তাদের সাথে তার কথাবার্তা হয় তারা তাকে এতে পয়গাম দেন তা ভাইয়া বইপত্র বিভিন্ন ফ্লায়ার এগুলো নিয়ে আসতেন বাসায় এবং বাসা আব্বা আব্বা আমার সাথে তার কথাবার্তা হতে নিয়ে তা তাদের কথাগুলো আহমদের কথাগুলো খুব ভালো লাগতো এবং বেশ যৌক্তিক মনে হতো যেমন আমরা আমরা ছোটোবেলা থেকে জানতাম যে ইমাম মাজি আলাইসাল্লাম আবির্ভূত হবেন এবং তার সময় চিহ্ন হিসেবে থাকবে যুগের চিহ্ন হবে দাজ্জাল ইয়াজুদ মাজুদ এবং দাজ্জালের গাধা এসব থাকবে এই ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম চোদ্দশো বছর যে ভবিষ্যৎবাণী করেছেন তার বেশিরভাগই ছিল রূপক এগুলো কখনও আক্ষরিক অক্ষ নিলে একটা কিম্বুত কিম কিমাকার দৈত্য হিসেবে তার দাজ্জাল আবির্ভূত হবে বা তার একটা বড় গাথা থাকবে যে আগুন পানি খাবে কাজে এগুলো এটাকে আক্ষরিকভাবে নেওয়া যায় না আমাদের যে ব্যাখ্যা যে এটি একটা রূপক কথা কেননা চোদ্দোশো বছর আগে চোদ্দ বছর পরে যে কি হবে কোন ধরনের যানবাহন আসবে বা পৃথিবীর পরিস্থিতি কী হবে এটা পুরোপুরি মানুষকে বোঝানো সম্ভব নয় এই জন্য ইশারা ইঙ্গিতে রাসুল ইসলাম বলেছেন আর আমাদের শিক্ষা যে কোরআন হলো আল্লাহ তালার বাণী বিজ্ঞান হলো আল্লাহ তালার কাজ কাজে এর মধ্যে কোনো বিভেদ নেই এই জিনিসটা আমাদের খুব ভালো লাগে খুবই হৃদয়গ্রাহী মনে হয় এভাবে একটা নতুন দৃষ্টি দৃষ্টি দিয়ে ধর্মকে আমি বোঝার চেষ্টা করি যা বেশ লজিক্যাল যে বেশ যৌক্তিক আর এখানে কখনো কন্ট্রাডিকশন মনে হয় না নিজের মনে এবং একটা আমি একটা সাম্যতা দেখি বিজ্ঞান এবং ধর্মের মাঝে তো এই জিনিসটা মনে খুবই শান্তিতে তো এই সময় আমি আমার এসএসসি পরীক্ষা হয় এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমার হাতে তখন যথেষ্ট সময় ছিল তো আমি তখন আরও পড়াশোনা করি মুসিম জামাতে আরও বই অত মুসিম মোহাম্মদ ইসলামের কিছু কিছু বই যেমন আমাদের শিক্ষা ইসলাম নীতি দর্শন এগুলো আমি পড়তে থাকি তো এগুলো যতই পড়ি তার জন্য আমার কাছে একটা নতুন দিগন্ত উন্মোচন করে আমার দৃষ্টি খুলে যায় আমার কাছে তখন পুরো আমাদের সত্যটা পরিপূর্ণভাবে আমার হৃদয় পটে গেঁথে চায় তো এই সময়ে প্রায় উনিশশো অষ্টাশি সনের রোজার মাসে সাতাশে রমজান তারিখে আমি বয়াত গ্রহণ করি বাচার গিয়ে তো সংক্ষেপে হলো এই আমার আমাদের আমজাদ গ্রহণের ইতিহাস আসসালামু আলাইকুম ধন্যবাদ জনাব তহিদুল ইসলাম তপু সাহেব শুধু দর্শক সুধী শ্রোতাবৃন্দ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসে আমাদের অনুষ্ঠান যারা শুনছেন তাদেরকে আবারও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি আমাদের এই এক ঘন্টার অনুষ্ঠান আপনারা শুনছেন এটা আমাদের খুব আনন্দের কথা আমরা বিভিন্ন রিপোর্টের মাধ্যমে জানতে পাচ্ছি এবং আমাদের কাছে ইমেল এবং রেসপন্স আসছে তো আপনারা যারা ফোন করতে চান তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি আমাদের ফোনে ফোন নাম্বার হচ্ছে four one six four one zero six five two two এবং hotline number one eight five five four one zero six five two two সুপ্রিয় শ্রোতামণ্ডলী একটু নড়েচড়ে বসি হ্যাঁ কবির ভাষায় যদি বলতে হয় এই তো আর একটু গেলেই বুঝে ছুঁয়ে ফেলবো দিগন্ত না যতটা ভাবি ততটা নয় সহজ তবুও প্রচেষ্টা প্রাণান্ত যতটা এগোই সমুখ পানে কে যেন দেখি শুধু পেছনে টানে এক পা এগোই তো দুপা পেছাই একটি কথাই শুধু তাই নিজেকে শুধাই কি তোমার চাওয়া ছিল আর পেয়েছ তুমি কি জীবনের অভীষ্ট লক্ষ্যে বলো পৌঁছতে তুমি পেরেছ কি সত্যি সুধিমণ্ডলী আমাদের সৃষ্টি যে কারণে আল্লাহ করেছেন এই পৃথিবীর জগতের সৃষ্টি যে কারণে করেছেন আমরা কি সত্যি আমাদের জীবনের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পেরেছি কবির ভাষায় যদি নিজেকে প্রশ্ন করি তাহলে আজকে যারা আমরা আহমদিয়াতকে পেয়েছি আমরা মনে করি একজন দেশের রাজা পৃথিবীর পৃথিবীর বাদশাহও মনে হয় এত বড় সম্পদ পায় না এটা আমাদের ফিলিংস এটা আমাদের অনুভূতি তাই আমরা সেই ইসলামের বাণী এবং তৌহিদের বাণী আল্লাহর কথা পৌঁছানোর জন্যে আমরা কিছু মানুষ ক্যানাডাতে এই পশ্চিমা দেশে বসে ইসলামের বাণী প্রচারে প্রবিষ্ট হয়েছি আমাদের অনুষ্ঠান আপনারা শুনলে আমাদের যেমন ভালো লাগে আমার আশা আমাদের প্রত্যাশা নিশ্চয়ই আপনাদেরও তেমন ভালো লাগে আমাদের নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান খলিফা আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের প্রাণপ্রিয় আধ্যাত্মিক পিতা তিনি এখন বর্তমানে দু সপ্তাহ সফরে আমেরিকায় আছেন তিনি গত পনেরোই অক্টোবর অর্থাৎ তিন চার দিন আগে পৌঁছেছেন আমেরিকায় তো সেই আমেরিকায় পৌঁছার উপরে কালকে উনি জুমার নামাজ পড়েছেন যার খুদবার সারাংশ আপনারা শুনলেন সেটার উপরে একটি সংক্ষিপ্ত রিপোর্ট আমি পড়ার জন্যে অনুরোধ করব আমাদের জনাব সাইফুল ইসলাম সাহেবকে জনাব সাইফুল ইসলাম সাহেব আপনি আমাদেরকে একটু জানাবেন হুজুরের বর্তমান সফরের কিঞ্চিত স্বল্প রিপোর্ট প্লিজ নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান খলিফা হজরত মির্জা মাসুর আহমদ আয়দুল্লা তালা আজ মেরিল্যান্ডের বাল্টিমোরে নবনির্মিত বায়তুস সামাত মসজিদ উদ্বোধন করেন আলহামদুলিল্লাহ প্রায় দুই মিলিয়ন ডলার ব্যয় নির্মিত তেরো হাজার বর্গফুটের দুইতলা বিশিষ্ট এই মসজিদটিতে চার শতাধিক নরনারী একত্রে নামাজ আদায় করতে পারবেন প্রায় এক হাজার আহমদিয়া মুসলিম নরনারী এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের প্রিয় ইমামের দর্শন লাভ করে এর আগে গতকাল তিনি ফিলাডেলফিয়ায় বায়তুল আফিয়াত মসজিদ উদ্বোধন করেন চার একর জমির উপর নির্মিত ওই মসজিদটি নির্মাণে প্রায় আট মিলিয়ন ডলার ব্যয় হয়েছে যাতে আট শতাধিক মহিলা পুরুষ একত্রে নামাজ আদায় করতে পারবেন এ উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে আহমদিয়া জামাতের ইমাম বলেন আমাদের লক্ষ্য হচ্ছে ভালোবাসা সত্যতা এবং খোদাতালার উপর বিশ্বাসকে জনগণের মাঝে প্রতিষ্ঠা করা যা ইসলামের পবিত্র নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম আমাদের শিখিয়েছেন তিনি আর বলেন আহমদিয়া জামাত ইসলামের প্রকৃত শিক্ষাকে সবার মাঝে ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এরপর এক সুধী সমাবেশের আয়োজন করা হয় ফিলাডেলফিয়ার মেয়র ও কংগ্রেসম্যান সহ শতাধিক আমন্ত্রিত অতিথি এতে উপস্থিত ছিলেন মেরিল্যান্ডের বাল্টিমোর থেকে Shahid Mobasher voice of Islam Bangla Ahmadiyya Muslim সম্প্রদায়ের বিশ্বপ্রধান এবং পঞ্চম খলিফা হজরত মির্জা মসরুর আহমদ পনেরোই অক্টোবর দুই হাজার আঠারো তারিখ সন্ধ্যায় সিলভার স্প্রিংয়ের বাইতুর রহমান মসজিদে পৌঁছেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের আধ্যাত্মিক নেতাকে স্বাগত জানানোর জন্য আহমদিয়া মুসলিম কমিউনিটি ইউএসের জাতীয় সদর দফতরে সমবেত হওয়া প্রায় দুই হাজার আহমদি মুসলমানরা তাকে স্বাগত জানিয়েছে দুই হাজার তিন সালে খলিফা নির্বাচিত হওয়ার পর থেকে তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের চতুর্থতম সফর শুরু করেছেন আহমদি মুসলমানরা আনন্দে আবেগ আপ্লুত হয়ে তাকে অভিনন্দন জানিয়েছে এর আগে দুই হাজার আট দুই হাজার বারো এবং দুই হাজার তেরো সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছিলেন লন্ডন থেকে সরাসরি যাত্রা করার পর তিনি আমেরিকা আসেন স্থানীয় সময় রাত্রি সাড়ে দশটায় বাইতুর রহমান মসজিদে পৌঁছানোর পর তিনি মাগরেব ও এশার নামাজের নেতৃত্ব দেন এরপরে ষোলোই অক্টোবর দুই হাজার আঠারো তারিখে বাইতুর রহমান মসজিদ পরিদর্শন করেন এখানে অবস্থিত এমটি ইন্টারন্যাশনালের মাস্টুর টেলিপোর্টও পরিদর্শন করেছেন যা সম্প্রতি পুনঃপ্রবর্তিত হয়েছে এবং এরপর নীরব প্রার্থনা করেন মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর সফরকালে তিনি তিনটি মসজিদের উদ্বোধন করবেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাদের সাথে দেখা করবেন এর মধ্যে গত আঠেরোই অক্টোবর তারিখে তিনি ফিলাডেলফিয়াতে বাইতুল আফিয়াত মসজিদের উদ্বোধন করেছেন এছাড়াও শত শত আহমদি মুসলমানেরা তার সাথে ব্যক্তিগতভাবে দেখা করবেন দর্শক মণ্ডলী শ্রোতা মণ্ডলী আপনারা এতক্ষণ হুজুরের ফিলাডেলফিয়া ভ্রমণের উপর একটি রিপোর্ট শুনলেন আরেকটি রিপোর্ট মনে হয় আমাদের কাছে আছে না এই মুহূর্তে আমাদের আমরা রিপোর্টটি পাচ্ছি না দুঃখিত শ্রোতামণ্ডলী আমাদের হাতে যে সময়ে কিছুক্ষণ আছে সেই সময়ের মধ্যে আমরা চেষ্টা করব যদি কেউ আপনারা প্রশ্ন করেন তাহলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন four one six four one zero six five two two ধর্মীয় ব্যাপারে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন এবং one eight five five four one zero six five two two শ্রোতামণ্ডলী একটি কথা না বললেই না আমরা ইসলামের সেবক আমরা দাবি করি আমরা মনে করি যে প্রকৃত ইসলাম যেটা পাক হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ ইসলামের উপরে আবির্ভূত হয়েছিল সেটার আমরা প্রকৃত চর্চাকারী আমাদের মধ্যে যেন আমরা কেউ কখনো নামাজ কালকে জুমার খুদ্ায় মসজিদ উদ্বোধন করতে গিয়ে যে হুজুর যেটা বললেন যে আসল জিনিসটা আমাদের শরীর বাঁচাতে গেলে যেমন রক্তের প্রয়োজন আমাদের আধ্যাত্মিক জীবন বাঁচাতে গেলে তেমনি নামাজ এবং কোরআন শিফ এটা যেন আমরা সবসময় পড়ে থাকি একটি গাছ যেমন পানি ছাড়া বাঁচে না মরুভূমিতে শুকিয়ে মরে যায় নামাজ এবং কোরআন শিফ ছাড়া আমরা আমাদের আধ্যাত্মিক জীবনে তেমনি মরে যায় আমাদের এখানে বাংলা ভাষাভাষী লোক আহমদি ভাই বোনদের জন্যে আমাদের প্রাণপ্রিয় খলিফা সাহেব জনাব আহমেদ তারেক মুবাসের সাহেবকে পাঠিয়েছেন এবং উনি আসার ফলে আমাদের মধ্যে একটা নবজাগরণের সৃষ্টি হয়েছে বলে আমরা মনে করি আমাদের ভ্রাতৃত্ব বন্ধনের মধ্যে প্রচুর একটা চমৎকার একটা যোগাযোগ সৃষ্টি হয়েছে জোরালো হয়েছে এবং তিনি আমাদের মধ্যে যে জিনিসটা দেবার চেষ্টা করছেন বারবার বর্তমান খলিফা সাহেবের যে মেসেজ সেই মেসেজটা হচ্ছে তোমরা ঘরে ঘরে নামাজ কায়েম করো তোমাদের যাদের ঘরের সামনে মসজিদ আছে ক্যানাডার মতো শহরে টরন্ট ক্যানাডার টরন্টোর মতো শহরে আমাদের এত বড় মসজিদ থাকা সত্ত্বেও আমরা যেন কখনোই ফজরের নামাজ বা যে কোনো যখনই পারি নামাজ যেন মসজিদে গিয়ে বাজামাত পড়ার চেষ্টা করি যতই আমাদের কাজের ব্যস্ততা থাকুক না কেন তো আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন আশা করছি আপনারা যদি কেউ আমাদেরকে প্রশ্ন করেন তাহলে আমাদের সেই নাম এই নাম্বারে করেন অথবা ইন্টারনেটের মাধ্যমে W dot Ahmadiyya voice of Islam Bangla radio dot org এই নাম্বারে করতে পারেন ফোন নাম্বারটা আবার বলছি four one six four one zero six five two two আমি প্রশ্ন আসার মধ্যে সামান্য একটু কথা যোগ করতে চাই আচ্ছা আমার এখানে বসা আছেন উপবিষ্ট আছেন সম্মানিত জনাব শামসুদ্দিন আহমেদ সাহেব আমি ওনার কাছ থেকে কিছু নসিহতমূলক সামান্য দু এক মিনিটের মধ্যে কিছু দু এক মিনিটের জন্য কিছু কথা শুনতে চাই উনি অত্যন্ত দরবেশ সুলভ মানুষ আমার ব্যক্তিগত কাছে নিশ্চয়ই আমি জানি না অন্যদের মত কিন্তু আমার কাছে এই জন্য আমি সবসময় ওনার দোয়া প্রার্থনা করি এবং ওনার কাছে জিজ্ঞেস করি যে নসিহত চাই তো আপনি যদি আমাদের শ্রোতাদের জন্য দু একটা কথা বলতেন আমাদের বাচ্চাদের জন্য দুই একটা কথা বলতেন কাইন্ডলি ধন্যবাদ জনাব তবু সাহেব শ্রোতা ভাই বোনের আসসালাম আলাইকুম অন্য মুসলমানরা মনে করে যে ওহির দরজা বন্ধ আমি আমি বলতেছি যে ওহির দরজা আমি বলতেছি না হজরত ইমাম মাহাদি মির্জা গোলাম মোহাম্মদ ইসলাম বলতেছেন যে ওহির দরজা এখনও খোলা আছে কখনো উনি বলতেছেন কখনো ইয়া মনে করো না যে বর্তমান বা ভবিষ্যতে আর খোদার ওহি ঐশীবাণী অবতীর্ণ হবে না যা অবতীর্ণ হওয়ার তা অতীতই হয়ে গিয়েছে এবং রুহুল কুদ্দুসও পূর্বে পূর্বে অবতীর্ণ হইয়াছে বর্তমানে আর অবতীর্ণ হবে না আমি তোমাদেরকে সত্যি সত্যে বলছি যে প্রত্যেক দ্বারই বন্ধ হতে পারে কিন্তু রুল কুদ্দুসের অবতীর্ণ হওয়ার দ্বার কখনো বন্ধ হতে পারে না তোমরা তোমাদের হৃদয়ের দ্বার উন্মুক্ত করে দাও যেন তিনি তথায় প্রবেশ করতে পারেন জ্যোতি প্রবেশের দ্বার রুদ্ধ করে দিয়ে তোমরা নিজেরাই নিজ নিজ আত্মাকে এ সূর্য হতে দূরে ঠেলে দিচ্ছ হে অজ্ঞ ওঠো এবং হৃদয়ের জানালা খুলে দাও তাহলে জ্যোতি নিজেই তোমাদের অন্তরে প্রবেশ করবে খোদাতালা যখন প্রার্থী অনুগ্রহের পথ এ যুগে তোমাদের জন্য বন্ধ করেনি বরং প্রশস্ত করেছেন তখন তোমরা কি কখনো ধারণা করতে পারো যে তিনি তোমাদের জন্য যা এখন একান্ত আবশ্যক তা বন্ধ করে দিয়েছেন কখনো নয় বরং অধিকতর প্রশস্তভাবে এখন তা উন্মুক্ত করা হয়েছে সুরা ফাতেহার প্রদত্ত আপন শিক্ষা অনুযায়ী খোদাতারা যখন অতীতের সকল আশিসের দ্বার বর্তমানে তোমাদের জন্য উন্মুক্ত করেছেন তখন তোমরা কেন তা গ্রহণে অস্বীকার করছো সে উৎসের প্রিয়াসী হও তা হলো ইয়া আপনা আপনি তোমাদের নিকট আগমন করবে সে দুগ্ধের জন্য তোমরা শিশুর ন্যায় ক্রন্দন করো যে দুগ্ধ সতই স্তন হতে নির্গত হয়ে আসে তোমরা দয়ার যোগ্যপাত্র হও তাহলে তোমাদের প্রতি দয়া করা হবে উদ্বিগ্ন হও শান্তনভাবে পুনঃ পুনঃ ক্রন্দন করো যেন স্বপ্নই ওষি হস্তের স্পর্শ এসে তোমাদেরকে সান্ত্বনা দেয় ধন্যবাদ জনাব শামসুদ্দিন আহমেদ সাহেব শামসুদ্দিন আহমেদ সাহেব যে পড়লেন আমরা শ্রোতারা নিশ্চয়ই শুনেছি এবং আমাদের কাছে অনেক ভালো লেগেছে যে সেই উৎসের দিকে অগ্রসর হও অর্থাৎ আল্লাহ যেখান থেকে সব এসছে আল্লাহর কাছে কাছ থেকে শুধু শ্রোতামণ্ডলী আমি একটা জিনিস বলতে যাচ্ছি যে আমাদের যারা শ্রোতারা শুনছেন এবং আমাদের বাচ্চারা শুনছেন বাচ্চাদের জন্য আমার একটা ছোট প্রশ্ন আমরা কিছুটা কুইজের মতো করে দিচ্ছি এটা বলতে চাচ্ছি যে প্রশ্নটা বাচ্চারা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন কোরআন করিমের সর্বাপেক্ষা বড় সুরা কোনটি কোরআন করিমের সর্বাপেক্ষা ছোট সুরা কোনটি এটি ছোটদের জন্য একটি প্রশ্ন এই প্রশ্নের উত্তরটা যদি আগামী আমাদের হাতে আর এগারো মিনিট আছে এর মধ্যে দেন আমরা খুশি হব ফোন করে জানালে তাদের নামটা আমরা রেডিওতে পড়ে দিব যে কে উত্তর দিলেন আর বড়দের জন্য প্রশ্ন হচ্ছে কোরআন করিমের কোন সুরায় দুবার বিসমিল্লা আছে এবং কোন সুরায় বিসমিল্লা নেই আমি আবার পড়ছি প্রশ্নটি কোরআন করিমের কোন সুরায় দুবার বিসমিল্লা আছে আর কোন সুরায় বিসমিল্লা নেই এটা হচ্ছে বড়দের জন্য প্রশ্ন ছোটদের জন্য প্রশ্ন হচ্ছে সবচেয়ে বড় সুরা কোনটি সবচেয়ে ছোট সুরা কোনটি সুধীমণ্ডলী এই প্রশ্নের উত্তরের পাওয়ার ফাঁকে আমি বলতে যাচ্ছি যে আমাদের হাতে একটি প্রশ্ন আছেন আছে যে আপনারা যাকে প্রশ্নটি ইমেইলে এসছে নাম আমার কাছে দেয়া হয়নি এই জন্য আমি একটু তোতলাচ্ছিলাম শ্রুতি মন্ডলে আমি ক্ষমা চাচ্ছি সেজন্যে আপনারা যাকে ইমাম মেহদি মেনেছেন তিনি যে সত্যিকার ইমাম মেহদি তা বুঝব কিভাবে আমি এই চমৎকার প্রশ্নটির উত্তর দেওয়ার জন্যে অনুরোধ জানাচ্ছি লন্ডন থেকে আসা মাওলানা আহমেদ তারেক মুবাসের সাহেবকে জনাব মৌলানা সাহেব আপনি তো আমাদের কথা শুনে থাকে শুনতে পান আমাদের উত্তরটা কাইন্ডলি দিলে আমরা খুশি হব আপনারা যে ইমাম মাহেদি আল্লাহ ইসলামকে মেনেছেন ইনি যে সত্যিকার ইমাম মাহেদি তা বুঝবো কীভাবে চমৎকার প্রশ্ন জনাব আহমেদ তারেক মোবাশে সাহেবকে উত্তর দেওয়ার অনুরোধ করছি ওনারা এখন মন্ট্রিয়েল থেকে টরন্টোর পথে আছেন আমরা ওনাদের সংযোগ পাওয়ার চেষ্টা করছি আশা করি উনি সংযোগ পেতে একটু দেরি হচ্ছে যারা তারেক মুবাসের সাহেবের সাথে সংযোগের ফাঁকে আমরা একটু কথা বলি জনাব তারেক মুবাসের সাহেব এখানে এসছেন অনেক কাজ করেছেন আজ তারা গতকাল যে আপনি এসছেন জনাব তারেক মুবাসের সাহেব জি আপনি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মাওলানা সাহেব আপনি কি প্রশ্নটা শুনতে পেরেছেন হ্যাঁ, আমাদের আমি আমি প্রশ্ন শুনতে পেরেছি আপনাকে অনেক ধন্যবাদ এবং যে ভাই প্রশ্ন করেছেন ইমেলের মাধ্যমে তাকেও ধন্যবাদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিসসালাম ইমাম মাহদি হওয়ার দাবি করেছেন কথা সত্য তিনি কিভাবে দাবি করলেন সেটি আমাদেরকে প্রমাণ করতে হবে হযরত ইমাম মাহদি আলাইহিসসালাম বা ইমাম মাহাদি যে যুগে আসবেন সেই যুগের কথা কোরআনে এবং হাদিসে বলা আছে এবং এবং এবং জি মনে হয় এখানে একটু ইন্টারাপ্ট হচ্ছে কোরআন এবং হাদিসে ইমাম মাহাদি আলাহ আলাহিসাল্লাম কবে আসবেন কোথায় আসবেন এগুলো পুরো বলা আছে ইমাম মাহাদি আলহ আলাহিসাল্লাম মির্জা গোলাম মোহাম্মদ কাদিন আলাহিসাল্লাম হাদিস এবং কোরআনে বর্ণিত সেই বলি অনুসারে এসেছেন এই জন্য আমরা তাকে সত্য বলে মেনেছি আমি ওনার সত্যতার প্রমাণস্বরূপ শুধু একটি কথা এখানে বলছি যে দেখেন ইমাম মাহাদি আলাহ ইসলাম যখন আসবেন তার সত্যতা প্রমাণের জন্য আল্লাহ তালা আকাশে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ প্রদর্শন করবেন বলে হাদিসে উল্লেখ আছে দারকুতনি শরীফের হাদিস সেখানে স্পষ্ট বলা আছে ইন্না আলে মাহাদি ইনা আয়াতাইনে লাম তাকুনা মুনজু খালকে ওয়াল ইয়ান কাসিফুল লাইলাতি মির রামাদানা ওয়া শামসু মিনহু নবী করিম বলেছেন আমাদের মাহাদির সত্যতার এমন দুটি নিদর্শন রয়েছে যা পৃথিবীর সৃষ্টি অবধি আজ পর্যন্ত কারো সত্যতার নিদর্শন হিসেবে দেখানো হয়নি একটি হচ্ছে একই রমজান মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হবে চন্দ্রগ্রহণের প্রথম তারিখে এবং সূর্যগ্রহণ হবে সূর্যগ্রহণের মধ্যম তারিখে ইমাম মাহাদি আলাহ ইসলাতাম হিসেবে যখন মির্জা গোলাম আহমদ কাদিনী আলাহ ইসলাতাম আঠারোশো উনানব্বই সনে দাবি করলেন তখন থেকে ভারতবর্ষের আলেম ওলামারা এবং তার বিরুদ্ধবাদীরা সবাই এই দাবি করতে লাগলো যে তুমি যে ইমাম মাহাদি হওয়ার দাবি করছো তাহলে এই নিদর্শন কোথায় তিনি বললেন যে দেখো আমি তো নিজের পক্ষ থেকে দাবি করিনি আল্লাহ আমাকে জানিয়েছেন বলে আমি দাবি করেছি আর এই নিদর্শন দেখানোর যোগ্যতা বা দায়িত্ব আমার নয় যদি আমি খোদার পক্ষ থেকে এসে থাকি তাহলে খোদা স্বয়ং এই নিদর্শন দেখাবেন তিনি দোয়া করতে থাকলেন আঠারোশো উনানব্বই থেকে আঠারোশো চুরানব্বই সন পর্যন্ত পাঁচ বছর পার হয়ে যায় তারপর আঠারোশো চুরানব্বই সনে আল্লাহ তালা রমজান মাসের তেরো তারিখে চন্দ্রগ্রহণের প্রথম তারিখে চন্দ্রগ্রহণ আমি এখানে দর্শক বলে দেই চন্দ্রগ্রহণ হয় চান্দ্র মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখে যখন চাঁদ পূর্ণতা পায় তো প্রথম তারিখ হচ্ছে তেরো তারিখ তো আঠারোশো চুরানব্বই সনের রমজান মাসের প্রথম তারিখে অর্থাৎ তেরো তারিখে চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হয় হাজার হাজার আহমদি এই নিদর্শন দেখে কাদিয়ানে আসতে থাকে যে অবশ্যই এই বছর আল্লাহ তালা সূর্যগ্রহণের যে নিদর্শন সেটিও দেখাবেন এবং সূর্যগ্রহণ হয় সাতাইশ আঠাইশ এবং উনত্রিশ তারিখে চান্দ্র মাসের এবং আঠাইশ তারিখ অর্থাৎ আদিসে বর্ণিত মধ্যম তারিখে আঠাইশ তারিখে আঠাইশে রমজানে আঠারোশো চুরানব্বই সনের আঠাইশে রমজান তারিখে আল্লাহ তালা সূর্যগ্রহণ প্রদর্শন করেন আকাশে এবং এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হাজি ইমাম সত্যতার পক্ষে সাক্ষী প্রদান করেছে পৃথিবীবাসী বলেছে এক গোলার্ধের লোক অর্থাৎ প্রাচ্যের লোকেরা পূর্ব গোলার্ধের লোকেরা দেখেছে আমরা পশ্চিমের লোকেরা তো দেখিনি আল্লাহ তালা আঠারোশো পঁচানব্বই সনে আবার রমজান মাসে একই সময় একই তারিখে অর্থাৎ রমজানের তেরো তারিখে চন্দ্রগ্রহণ এবং আঠাশ তারিখে সূর্যগ্রহণ প্রদর্শন করেন পৃথিবীর পৃথিবীতে তখন মির্জা গোলাম আহমদ কাদিনী আলহি সাল্লাতাম ছাড়া ইমাম মাহাদি হওয়ার দাবি আর কেউ করেনি ইমাম মাহাদি আলাহ ইসলাতাম দাবি হওয়ার হওয়ার দাবি করেছিলেন মির্জা গোলাম মোহাম্মদ কাদিনী আলাহ সাল্লাহাম আর তার সত্যতার সপক্ষে উর্দু লোকে আকাশে আল্লাহ তালা এই দুটি নিদর্শন প্রদর্শন করেছেন হাদিসে বর্ণিত রসুলের শিক্ষা অনুসারে এবং এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে মির্জা গোলাম আহমদ কাদিনী আলাহ সত্য ইমাম মাহাদি আশা করি এই একটি হাদিসের আলোকে আমি উত্তর দিতে পেরেছি এবং আপনারা পছন্দ করবেন এবং আপনার আপনি আপনার উত্তর পেয়েছেন বলে আমি আশা করি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জনাব আহমেদ তারেক মুবাসির সাহেব আমার সুপ্রিয় শ্রোতাবৃন্দ আপনারা উত্তরটা শুনেছেন নিশ্চয়ই এবং আমি তারেক সাহেবকে আরেকটি ছোট উত্তর দেওয়ার জন্য বলবো আমি এখনও কোনো কল পাইনি অথবা তারা কেউ সংযোগ করতে পারেননি আমরা একটা কুইজ দিয়েছিলাম যে কোরআন শরীফের সবচেয়ে ছোট সুরা আর বড় সুরা কি এটা সবাই জানে আর একটা সহজ প্রশ্ন দিয়েছিলাম হয়তো কেউ যোগাযোগ করতে পারছে না আমাদের হাতে সময় আর নেই মাত্র তিন চার মিনিট আছে সবচেয়ে বড় কোন সুরায় দুবার বিসমিল্লা আছে কোন সুরায় বিসমিল্লা নেই মনোজ সাহেব আপনি আমার ভুল হলে ধরে দিয়েন সবচেয়ে ছোট ছোট সুরা সুরা ইখলাস কুলহু আল্লাহ আহাদ আল্লাহুসামাদ আর সবচেয়ে বড় সুরা হচ্ছে সুরা বাকারা রাইট আর যেই সুরায় বিসমিল্লা দুবার আছে আমার জানা মতে যদি ভুল না করি জানাব শামসুদ্দিন সাহেব সুরা নামল সুরা নামল রাইট আর যেই সুরায় বিসমিল্লা নেই সেটা হচ্ছে সুরা তাওবা তো যে বাচ্চারা উত্তর দেওয়ার জন্য মুখিয়েছিলেন যারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেননি হয়তো ইয়ের জন্যে তো যে কারণেই হোক তো আমি উত্তরটা দিয়ে দিলাম ও দুই একজন না আমি উত্তরটা পাইনি এখনও দুঃখিত দুঃসুদী দর্শক শ্রোতা আমাদের হাতে আর সময় নেই আমাদেরকে তাড়াহুড়ো করতে হচ্ছে শুধু যাওয়ার আগে তিন চারটি কথা বলে যাই জনাব আহমেদ তারেক মুবাসের সাহেবকে আমাদের প্রাণপ্রিয় বর্তমান খলিফা সাহেব হজরত খলিফাতুল মাসিয়াল খামে আল্লাহ তালা বেনসরুল আজিজ ক্যানাডার বাংলা ভাষাভাষী লোকদের জন্য এবং ক্যানাডাতে আমাদের বাংলা ভাষাভাষীর লোকদের দুনিয়া আধ্যাত্মিক উন্নতির জন্যে এখানে পাঠিয়েছেন আমরা গত পনেরো উনি আগামী তিন চার দিনের মধ্যে হয়তো চলে যাবেন আমরা বিগত দুটি সপ্তাহ যে পান পার করেছি আমরা বলতে পারবো না যে আমরা কিভাবে এটা পার করেছি আর একটা সবচেয়ে বড় কথা যে হুজুরের প্রতিনিধি মানে হুজুরকে রিপ্রেজেন্ট করছেন তিনি যে কত কাজ করে গেলেন আমাদের জন্য আমরা তার জন্য শুধু দোয়াই করতে পারবো এই জন্যে আমি যেহেতু ক্যানাডার প্রবাসী আমি যেহেতু ক্যানাডার অধিবাসী ইনহ্যাবিটেন্ট অফ ক্যানাডা সো আমি আমার ক্যানাডার ভাই বোনদের কাছে অনুরোধ করব জনাব তারিম মোবাসির সাহেব যা করে গেছেন তার জন্য যেন আমরা দোয়া করি এবং ওনাকে যেন আমরা দোয়াতে স্মরণ রাখি শুধু দর্শক শ্রোতা আপনারা এই রেডিও অনুষ্ঠান শুনছেন বিশ্বের পঁয়ষট্টিটি দেশ থেকে যতটুকু আমার জানা আমার তথ্য ভুল হলে খুব বড় ভুল হবে না আমার জানা মতো পঁয়ষট্টি দেশ থেকে দেশের সাথে আমাদের যোগাযোগ আছে এবং অসংখ্য দর্শক শ্রোতা সেটার সঠিক হিসাব আমার কাছে নাই বলে আমি দিলাম না কিন্তু আমরা অনেকেই শুনছি এবং আমরা অনেক রেসপন্স পাই রেসপন্স পাই কালকেও আমরা পাবো অসংখ্য ইমেল আমি জানি এবং আগে যেভাবে পেয়ে এসেছি প্রতি শনিবার ক্যানাডার টাইম রাত্র দশটার সময় আমাদের অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশ সময় সকাল আটটা রবিবার অর্থাৎ পরের দিন রবিবার দিন এটা হয় সরাসরি আমাদের অনুষ্ঠানের এই অনুষ্ঠান যদি আপনারা কেউ প্রশ্ন করতে চান সেই প্রশ্নের করতে চাইলে ফোন নাম্বার হচ্ছে four one six four one zero six five two two এবং one eight five five four one zero six five two two আপনারা এই অনুষ্ঠান ইন্টারনেটে দেখতে পাবেন W W W dot voice of Islam Bangla dot com এইতে এবং রেডিওতে শুনতে পাবেন জিটিএতে F M F M band একশো পয়েন্ট সাতে দর্শক শ্রোতা শ্রোতামণ্ডলী আমাদের যাওয়ার সময় হলো আমরা শেষে শুধু একটি কথাই বলবো আমরা ইসলাম প্রচার করার জন্য আল্লাহর তহিদ প্রচারের জন্য এই রেডিও অনুষ্ঠান প্রচার করি আমরা আমরা যেন সবাই আল্লাহর কাছে আল্লাহর রশি মজবুত করে ধরতে পারি এবং আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি আমাদের অভীষ্ট লক্ষ্য একটাই যেন আমরা আল্লাহর নৈকট্য লাভ করি এবং আল্লাহ তালা যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা থেকে নগণ্য প্রচেষ্টাকে কবুল করেন সেই জন্যে সকলের কাছে দোয়ার আকুতি জানিয়ে এবং আপনারা সকলে যারা আমাদের আজকের অনুষ্ঠান শুনছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় বসে বা গাড়িতে চলন্ত অবস্থায় আমি সকলের কাছে আহমদি অ আহমদি অনেক আহমদি অ আহমদি ভাই বোনরা শুনছেন আমি জানি আমার ব্যক্তিগত বন্ধুবান্ধবরা আছেন এখানে সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়ে এবং সকলকে অভিনন্দন জানিয়ে এবং আগামী শুক শনিবার এই সময়ে অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবারাকাতুহু নারা বিশ্ব জুড়ে ধায়সে ধ্বনি গগন ভরে উঠছে নারা বিশ্ব জুড়ে সে ধ্বনি গগন ভরে জিন ইনসান আর ফেরেশ তারা দিচ্ছে